যতই দে ও ভোলাম জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে সে পাখি উড়াল দেবে ও সে পাখি উড়াল দেবে রইবে না তোর আশাতে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে সে পাখি উড়াল দেবে ও সে পাখি উড়াল দেবে রইবে না তোর আশাতে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে গড়াইল মাটির পিঞ্জিরা মাঝে ফাঁকা রাখি সে ফাঁকে বান্দিল যে সোনার বরণ পাখি ও মন সোনার বরণ পাখি গড়াইল মাটির পিঞ্জিরা মাঝে ফাঁকা রাখি সে ফাঁকে বান্ধিল যে সোনার বরণ পাখি অমন সোনার বরণ পাখি সে পাখি তার ইঙ্গিতে ও সে পাখি তার ইঙ্গিতে দমে দমে ডাকে রে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে অন্তর ঘরে বন্দে পাখি মিলবে না দর্শন যদি অন্তর ও কর ফালি ফালি অন্তর ঘরে বন্দি পাখি মিলবে না দর্শন যদি অন্তর ও কর ফালি ফালি বাঁধিলি কেন মায়ার বাঁধন করণ পাখির পায় কইরা যাইবে তোরে কি হবে উপায় তখন কি হবে উপায় বাঁধিলি কেন মায়ার বাঁধন করন পাখির পায় কইরা যাইবে তোরে কি হবে উপায় তখন কি হবে উপায় সে পাখি তার ইঙ্গিতে ও সে পাখি তার ইঙ্গিতে পিঞ্জিরা ভাঙ্গিবে রে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে সে পাখি উড়াল দেবে ও সে পাখি উড়াল দেবে রইবে না তোর আশাতে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে